আজ সময়টা বয়ে যা বয়ে যা গানে গানে খোদার প্রেমে আমার গান খোদার প্রেমে আমার গান লাগুক সবার প্রাণে প্রাণে আজ সময়টা বয়ে যাক বয়ে যা গানে গানে খোদার প্রেমে আমার গান খোদার প্রেমে আমার গান লাগুক সবার প্রাণে প্রাণে আজ সময়টা বয়ে যা তার দয়াতে জন্ম নিলাম সুন্দর পৃথিবী কণ্ঠ পেলাম তার দয়াতে জন্ম নিলাম সুন্দর পৃথিবী কণ্ঠ পেলাম তার দয়াতে জন্মনি নাম সুন্দর পৃথিবী কণ্ঠ পেলাম আলো বাতাস পায়াত সব আলো বাতাস পায়াত সব আলো বাতাস পায়াত সব জানো নাকি তার দানে আজ সময়টা বয়ে যাক বয়ে যাক গানে গানে প্রেমে আমার গান খোদার প্রেমে আমার গান লাগুক সবার প্রাণে প্রাণে আজ সময়টা বয়ে যা যার কারণে দুঃখ বেদনা সুখের হাসি শোকেরই কান্না যার কারণে সুখেরি হাসি শোকেরি কান্না যার কারণে দুঃখ বেদনা সুখেরি হাসি শোকেরি কান্না ভালোবাসার পাই প্রতিদান ভালোবাসার পাই প্রতিদান ভালোবাসার পাই প্রতিদান দেখো নাকি তার দানে আজ সময়টা বয়ে যাক বয়ে যা গানে গানে খোদার প্রেমে আমার গান খোদার প্রেমে আমার গান লাগুক সবার প্রাণে প্রাণে আজ সময়টা বয়ে যাক বয়ে যা গানে গানে খোদার প্রেমে আমার গান খোদার প্রেমে আমার গান লাগুক সবার প্রাণে প্রাণে আজ সময়টা বয়ে যায়